রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো আচ্ছা বলো কে গড়েছে ধূসরেই মরুভূমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো আচ্ছা বলো কে গড়েছে ধূসরে মরুভূমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি গভীর রাতে আলো হাতে চাঁদটি যে পাপিয়া কার কথা সে কয় গভীর রাতে আলো হাতে চারটি জেগে রয় ভোর বিহানে ওই পাপিয়া কার কথা সে কয় গভীর রাতে আলো হাতে চারটি জেগে রয় ভোর বিহানে ওই পাপিয়া কার কথা সে কয় কার ইশারায় বৃষ্টি নামে এই পৃথিবী তুমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো আচ্ছা বলো কে গড়েছে ধূসরেই মরুভূমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে বাজিয়ে নূপুর কার প্রেমেতে হারায় নদী ঢেউ তুলে সুদূর পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে বাজিয়ে নূপুর কার প্রেমেতে হারায় নদী ঢেউ তুলে সুদূর পাহাড় কাঁদে ঝর্ণা হয়ে বাজিয়ে নূপুর কার প্রেমেতে হারায় নদী ঢেউ তুলে সুদূর কে দিল ওই ফুলের সুভাষ ফল ভরা মৌসুমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো রাত্রি কেন নিকোষ কালো সূর্য কোথায় পেল আলো আচ্ছা বলো কে গড়েছে ধূসরে মরুভূমি বলতে পারো ও বলতে পারো বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি বলতে পারো বলতে পারো বলতে পারো তুমি